মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা আশরফিল আম্বিয়ালমুরসলিন নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনা টেবিলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে কি ধরনের শিক্ষা আমরা চাই আপনারা যারা আমাদের আগের প্রোগ্রামগুলো দেখেছেন তাদের হয়তো মনে আছে আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যাপারে আলোচনা করেছিলাম আমরা ইংরেজি স্কুল নিয়ে আলোচনা করেছিলাম আমরা ইসলামী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম আমরা আরও আলোচনা করেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে আজকে অনেকটা আমাদের পূর্বের আলোচনা যেগুলো করেছিলাম সেগুলোর একটা সামারি এবং আর একটু গভীরের আলোচনা যখন শিক্ষা নিয়ে আলোচনা করা হয় তখন কিন্তু কিছু ফিলোসফিক্যাল আলোচনা হয় কারণ এখানে থিওরির ব্যাপার আছে সম্মানিত ভাই বোনেরা এই আলোচনায় আমি আপনাদের সাথে আছি ডক্টর আবুল কালাম আজাদ এবং আমার সাথে আছেন আরও তিনজন শিক্ষা বিশেষজ্ঞ আমি প্রথমেই আজকে শুরু করব আমার বাম পাশ থেকে আমাদের যে বিশিষ্ট আলোচক আছেন আমি মুসলিউদ্দিন ডক্টর মুসলিউদ্দিন এরপর আর একজন অধ্যাপক শাহলিউল্লাহ আমাদের জাতির আর একজন সেবক সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী আসুন আমরা আজকে এখানে আমরা যেহেতু সবাই শিক্ষক এবং এই শিক্ষা নিয়েই আমাদের জীবন এবং আমি কিন্তু একটা কথা বলি যে মুসলমানরা আমরা সবাই ছাত্র আবার সবাই শিক্ষক আমরা যে যেখানে থাকি না কেন যে যে পেশায় থাকি না কেন আমরা কিন্তু সবাই কিছু কিছু শিখছি এবং আমরা লোকজনদেরকে শিখ এবং যে কারণে কবি যেন সুন্দর করে বলেছেন বিশ্বজোড়া পাঠশালামুর সবার আমি ছাত্র নতুন ভাবে অনেক কিছু শিখছি তো সেইভাবেই আমরা আসলে কি ধরনের শিক্ষা চাই যেহেতু আমরা মুসলমান আসল শিক্ষা বলতে জীবনের শিক্ষা আমাদের কি পরিবর্তন নিয়ে আসে আসলে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আমরা সেই পরিবর্তনগুলো কিভাবে আনতে পারি আপনি আমি আমরা সবাই কিন্তু শিখছি এবং যারা শিখছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আমাদের আজকের আলোচনায় এটাও আসবে তার কারণ আমি বলেছি যে আমাদের প্রত্যেকের পরিবার আছে ছেলে সন্তানাদি আছে তারা যেমন শিখছে আমরাও শিখছি তারা যেহেতু শিখছে তাদেরকে আমাদের সাপোর্ট করা দরকার হেল্প করা দরকার আমরা যদি শিক্ষাকে না বুঝি তাহলে কিন্তু আমরা তাদেরকে সেভাবে সাহায্য করতে পারবো না সমানিত ভাই বোনেরা আমাদের আজকের আয়োজন কোন শিক্ষা আমরা চাই আমি প্রথমেই শেখ শহীদুল্লাহ খানকে জিজ্ঞেস করব যে আপনি একজন মুসলিম হিসেবে একজন পিতা হিসাবে আপনি কি ধরনের শিক্ষা চান আসলে কি কি গুণ থাকা দরকার আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ প্রিয় দর্শক বৃন্দ আমরা কি ধরনের শিক্ষা চাই সেটা আমি নিজেকে লক্ষ্য করে বা কেন্দ্র করে বলতে পারি আমি আমার সন্তানের জন্য কি ধরনের শিক্ষা চাই বা আমাদের সমাজের প্রতিটি সন্তানের জন্যই কি ধরনের শিক্ষা চাই যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী কিছু শিক্ষকের জন্য বা এমন এক শ্রেণীর শিক্ষকের জন্য একটা সুসংবাদ দিয়েছেন তিনি বলছেন যে আসমানের যত ফেরস্তাগণ আছেন তারা এবং সেই গর্তের পিপিলিকাও এমনকি গভীর পানিতে যে মাছ সেগুলিও সবসময় কল্যাণ কামনা করে ক্ষমা প্রার্থনা করে এমন একজন আদর্শ শিক্ষকের জন্য যিনি ইউ আল্লিমুন্নাসাল খাইরা মানুষকে শুধু কল্যাণই শিক্ষা দেয় অর্থাৎ কল্যাণ শিক্ষা দেয় কল্যাণ মানে আল্লাহ রসুল সাল্লাম এমন ভাবে একটি শব্দকে ব্যবহার করেছেন আল খাইর যত রকমের কল্যাণ সবগুলি যেন এর মধ্যে স্থান পেয়েছে অতএব আমি আমার ছেলেকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা তাদেরকে কল্যাণমুখী করতে চাই তাহলে এমনই একটি শিক্ষানীতি বা শিক্ষা নিয়ম এর প্রয়োজন যেটা আমাদেরকে শুধু কল্যাণেই নিয়ে আসবে যেটা আমাদের মাঝে সংকীর্ণতা নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে দলাদলি নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে কাটাকাটি মারামারি নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে দুর্নীতি নিয়ে আসবে না যেটা আমাদের মাঝে সন্ত্রাসী নিয়ে আসবে না নিয়ে আসবে শুধুমাত্র আমাদের সকলের জন্য যদি হতো তাহলে সত্যি আমরা গর্বিত হতাম আমরা সার্থক হতাম আমি সংক্ষিপ্ত আমার কথা এটাই বলতে চাই যে এমন একটা শিক্ষারই আমাদের আবার ফিরে আসবো আপনি চিন্তা করতে থাকেন আমি এর আগে একটা প্রশ্ন আল্লাহ বলেছেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান তার মানে হচ্ছে যারা শিক্ষিত বা শিক্ষা লাভ করে তারা অবশ্যই যারা জানেন তাদের থেকে আলাদা হতে হবে আমি ডক্টর মুসলেহকে প্রশ্ন করব কোন কোন দিক দিয়ে তারা আসলে আলাদা হওয়া দরকার আলাদা বলতে এই ব্রাহ্মণদের মতো শাস্ত্র শিক্ষা দিবেন তারা টোলে আলাদা হয়ে থাকবেন ভগবানের থেকে পয়দা হয়েছেন বা আমার দেশের কিছু সঙ্গে হুজুর আছেন যারা সালাম দিলে পর্যন্ত জবাব দেন না নিজেরা তো সালাম দেবেনই না নিজেদেরকে আলাদা কিছু ভাবেন কিংবা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের মতো যারা অহংকার গর্ব করে ঘোরেন এবং অন্য একটা স্টাইল নিয়ে চলেন ওইরকম আলাদা হয়ে যাবেন তা নয় আলাদা হলেও সকল প্রকার ভালো বৈশিষ্ট্য নিয়ে তারা আলাদা হবেন সেটা চূড়ান্ত বৈশিষ্ট্য সত্যবাদিতায় তারা অন্যতম দৃষ্টান্ত আমানতদারিতে তারা দৃষ্টান্ত চাটুকারিতে না করার দিক থেকে তারা দৃষ্টান্ত প্রতারণা না করার দিক থেকে তারা দৃষ্টান্ত সকল ছাত্রকে সমানভাবে দেখার দৃষ্টান্ত শিক্ষকদের সাথে সুন্দর ভাব বিনিময়ের ক্ষেত্রে তারা দৃষ্টান্ত জ্ঞান গবেষণার ক্ষেত্রে তারা দৃষ্টান্ত শাইখুল আজহার সৈয়দ তন্তাবি ইন্তেকাল করে জান্নাত নসিপুর তিনি বলতেন শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক যার চালচলন পাঠ্যপুস্তক যার আচার আর ব্যবহার হলো পাঠ্যপুস্তক কেবল পাঠ্যপুস্তক পড়ায় এমন লোকের নাম শিক্ষক নয় একটা কথায় অনেক কিছু আমি যুক্ত করতে চাই যে উনি যে বললেন যে শিক্ষক কেমন হওয়া উচিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ছিলেন শিক্ষক আচ্ছা তার মানে এখানে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা শিখব ঠিক না তারা হলেন সমাজের সবচেয়ে উঁচু দরের শিক্ষিত মানুষ তো তাদের কাছ থেকে আমরা কি ধরনের কোয়ালিটি আশা করি সেটা আপনি বলছেন জি কোয়ালিটি হবে সর্বক্ষেত্রে আদর্শ কারণ তারা হলেন নবীর উত্তরাধিকারী কারণ যারা শিক্ষক তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সহ সকল নবীগণের উত্তরাধিকার নবীরা টাকা পয়সার উত্তরাধিকার রেখে যাননি রেখে গিয়েছেন জ্ঞানের উত্তরাধিকার মানে শিক্ষকরা হলেন ছাত্রদের রোল মডেল তাদেরকে ফলো করবে ফলো করবে কেবল পাঠ্যপুস্তকেই পড়বে না শিক্ষকের সবকিছুকে ফলো করবে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে আমরা কি শিখব অন্তত এই কথাটাও যদি আলোচনা করতে তাহলে কোরআন থেকে আমাদের দলিল নিতে হবে আল্লাহ সুবাহ আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করে প্রথম শিক্ষক কিন্তু মানব জাতির জন্য স্বয়ং আল্লাহ সুবাহ তারপর ছাত্র ছিলেন আদম আলিহি আসসালাম আর শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল জান্নাত তার মানে অস্ত্রের গন্ধ যেখানে সেখানে কিন্তু শিক্ষা হবে না জান্নাতি পরিবেশ না থাকলে শিক্ষা হবে না কিন্তু শিক্ষার বিষয়টা কি হবে পাঠ্য তালিকা কি হবে পাঠ্যক্রম কি হবে কি শিখবে ছাত্র কোরআনুল কেনিমের ভাষায় ও আল্লামা আদামা আল আসমা কুল্লাহা আল্লাহ সুবহান আদমকে সব কিছু শিক্ষা দেয় অর্থাৎ জীবনের জন্য যা দরকার সবই আমাদের শিখতে হবে এক্সেলেন্ট আচ্ছা শহীদুল্লাহ সাহেব আমাদেরকে একটু বলেন যে আমরা এখানে বলছি যে পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয় শিক্ষার মাধ্যমে জীবনের আর কি কি যোগ্যতা অর্জন করা দরকার আসলে এই বিষয়টা পুঁথিগত বিদ্যায় যথেষ্ট নয় এ কথাটা কবিতা আছে না ভাই পুঁথিগত বিদ্যার পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন জি এটা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আসলে এর অর্থ এই নয় যে তাহলে পুঁথিগত বিদ্যা আমাদেরকে বর্জন করতে হবে কথার অর্থ আবার এটা নয় কথার অর্থ হলো যে আসলে যে বিদ্যা যেটা আমরা শিক্ষা দিচ্ছি এর বাস্তব প্রতিফলন ঘটছে কি না মূল বিষয় হলো এটাই যে আমরা কি বিদ্যাটাকে গ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ রাখছি না এই বিদ্যাটাকে কাজে প্রয়োগ করে আমরা বাস্তব সমাজে এর একটা সুফল ভোগ করছি মূল বিষয় হলো আমাদের এটাই তো সুতরাং ভাবে যদি আমরা শিক্ষা দেই এবং শিক্ষা নেই তাহলে আমাদের আদর্শ সমাজ একটি গড়তে বা আদর্শ একটি জাতি গড়তে যে বিষয়গুলি প্রয়োজন সেই শিক্ষার মধ্যে অবশ্যই সেই বিষয়গুলি থাকতে হবে এবং তাহলে এই শিক্ষার সাথে সাথে সবচেয়ে বড় শিক্ষার যেটি উদ্দেশ্য আমাদের শিক্ষার উদ্দেশ্য নিজে অজ্ঞ হয়ে থাকা নয় জি সবচেয়ে বড় হলো একজন আদর্শবান হিসাবে গড়ে ওঠা আমরা যে এই যে কথাটা আসছে সুন্দর কথা যে আদর্শবান আমার মনে একটু ব্যাখ্যা দরকার আছে তো আমাদের একটা ব্রেকে যেতে হবে ব্রেকের পরে এই বিষয়ে আমরা ব্যাখ্যা করব আপনাদেরকে ধন্যবাদ এবং শ্রোতা ভাই ও বোনদেরকেও অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গোনা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাতের সংখ্যা চারশো পঞ্চাশ Who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 গুণের প্রয়োজন সেগুলির মধ্যে আমরা সবচেয়ে বড় যেমন একটা যে বিষয়টা আগেও আমরা আলোচনা করেছি তা হলো আমানতদারি আমানতদার বলতে এ বাংলা হলো যার যেটা অধিকার সেটাকে যেন সঠিকভাবে অর্পণ করা যায় সঠিকভাবে দেওয়া যায় এই বিষয়টা যেমন একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আজকে আমাদের সমাজে দাঁড়িয়েছে কারণ আমরা সকলের অধিকার যখন যথাযথভাবে দিচ্ছি না এরই অপর নাম হলো কিন্তু দুর্নীতি এরই অপর নাম হলো জুলুম এরই অপর নাম হলো জুল তা আজকে আমরা সবচেয়ে যে বড় সমস্যাটায় ভুগছি এর কারণ হলো আমরা শিক্ষা গ্রহণ করেও কিন্তু এই সমস্যাটা থেকে আমরা মুক্ত হয়ে আসতে পারি এমন আদর্শ আমরা শিখতে পারি আমি একটু সামারি করি সেটা হলো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শিক্ষা থেকে আমাদের এই যোগ্যতাটা অর্জন করতে হবে যে প্রত্যেকে নিজের উদ্যোগে দায়িত্ববান হতে হবে কেউ আমাকে দেখুক বা না দেখুক এর মানে তো সেটা আমি খুব সহজভাবে বলতে শহীদুল্লাহ খান সাহেবের কথাকে সম্পূরক হিসেবে আমি বলতে চাই চারটি বিষয়ে শিক্ষা অর্জন করা উচিত আমি খুব সহজভাবে প্রত্যেক ব্যক্তিকে হ্যাঁ এটা স্থান কাল পাত্রভেদে হয়তো কম কম বেশি হতে পারে এক নম্বর প্রত্যেককেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত নৈতিকতার শিক্ষা সে ব্যক্তি যে ধর্মের হোক যে বিশ্বাসের হোক যে আচরণেই হোক যার মধ্যে নৈতিকতা নাই ইংরেজির একটা বহুল প্রচলিত কথা আছে money is lost nothing is lost টাকা পয়সা হারিয়ে গেলে কিচ্ছুই হলো না health is lost something is lost যখন স্বাস্থ্য হারিয়ে গেল কিছু তোমার লস হলো কিন্তু character is lost everything is lost যার নৈতিকতা নাই যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই সুতরাং মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো নৈতিকতা শ্রোতাদের ভিতরে অনেকে হয়তো স্কুলের ছাত্র বা ছাত্রী আছেন তাদের জন্য আপনি একটু বলেন যে এই নৈতিকতা বলতে আসলে আমরা কি বুঝি নৈতিকতা বলতে শেখ যেটা বলছিলেন প্রত্যেককে নৈতিক বলতে তার আচরণ অভ্যাস কথাবার্তা এবং অন্যের সাথে ব্যবহার এগুলা হতে হবে মডেল আদর্শ যাতে কোনো অন্যায় অপরাধ কারণ অন্যায় কি তা সবাই বুঝি দুই নাম্বার হলো যে ব্যক্তি শিখবে তার জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যেমন মনে করুন আমরা বাংলাদেশে একজন বাংলাদেশি মানুষ বাংলাদেশে জীবনযাপন করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত যেমন মনে করুন থানা বাংলাদেশের পুলিশদের কাছে আমার কি পাওনা আছে পুলিশ কিভাবে আমাকে সেবা দেবে এই বিষয়টা অনেকেই জানি না মনে করুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত একটি হলো সাধারণ জুডিশিয়াল লোয়ার কোর্ট আর একটা হলো হাইকোর্ট লোয়ার কোর্টের মধ্যে আবার একটি আছে ম্যাজিস্ট্রেট পরিচালিত বিচার ব্যবস্থা আর একটি হলো জজ বা আদালত কিন্তু দুর্ভাগ্যজনক সত্য একজন শিক্ষিত মানুষও যদি তার জীবনে কোনো কোনো প্রয়োজন হয় একটা ম্যাজিস্ট্রেট আদালতে তার কোনো বিষয় আসে অনেক কিছুই জানেন আপনি যে কথাটা আনছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি চারটি বিষয় বলবেন দুটো বিষয় বলেছেন আমি দুই নম্বরের ব্যাপারে আর একটু এলাবোরেট করতে চাই সেটা হলো যে মনে করেন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা স্বামী বা স্ত্রী আমরা পিতা বা মাতা বা ভাই বা বোন আমাদের শিক্ষায় কিন্তু অনেকাংশে দেখা যায় যে একজন পিতা হিসাবে আমি কিভাবে দায়িত্ব পালন করব। আমরা একাডেমিক ভাবে সেটা শিখি না হ্যাঁ, একজন স্বামী হিসেবে আমি কিভাবে আচরণ করব। সেটা আমাকে বাজার থেকে বই কিনে নিয়ে পড়তে হয় সেটা আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না আমার এক শিক্ষক বলতেন যে বাবা হওয়ার আগে বাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে স্বামী হওয়ার আগে স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এবং এই যোগ্যতাটা শিক্ষা থেকে অর্জন করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের শিক্ষা এটা অনুপস্থিত তার মানে আমরা এখন প্রস্তাব করতে চাই যে আমরা যে যেখানে যে শিক্ষা ব্যবস্থায় আছি না কেন মাদ্রাসা স্কুল কলেজ যাই হয়ে প্রত্যেকে এই বিষয়টা আনতে হবে তাই না যেমন মনে করুন বাংলাদেশে তিন নম্বর বিষয়টা একটু বলেন দুই নম্বরে একটু যোগ করি যেমন ভূমি জরিপ বাংলাদেশে প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভূমির সাথে জড়িত ভূমি জরিপ সংশ্লিষ্ট এমন কিছু আইন কানুন আছে রেজিস্ট্রি করা বিক্রি করা অনেক শিক্ষিত মানুষজন জানে না এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় দুর্ভাগ্যজনক বিষয় তিন নম্বর যেটা বলছিলাম যে শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেক ব্যক্তিকে তার দেশ এবং জাতির উন্নয়নের জন্য যা প্রয়োজন এক্সেলেন্ট ডক্টর মোসলে এ ব্যাপারে আপনি যদি একটু এলাবোরেট করেন যে দেশ এবং জাতির উন্নয়নের জন্যই তাকে যোগ্য হতে হবে এটা কিভাবে সম্ভব প্রথমত আমার দেশ এবং জাতির উন্নতি করব এ ব্যাপারে আমার একটি সুস্পষ্ট নৈতিক ভিত্তি থাকতে হবে আমার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে এবং আমার একটা ধারণা থাকতে হবে পরে আমি করতে চাই আমি ইগারনেস থাকতে হবে আমার মধ্যে আমি শুধু যে কোনোভাবে নিজে অশিক্ষা কুশিক্ষা যেটাই লাভ করুক কোনোভাবে ঘুষ মুস দিয়ে একটা চাকরি করে যে একটা পজিশন দখল করব এই যদি আমার মানসিকতা হয় কিংবা যারা নিয়োগ দিবেন তারা যদি মনে করবো অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন যা দেখতে পাচ্ছি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা নাগরিক ছাত্র বা ছাত্রীকে দেশের প্রতি কমিটমেন্ট কমিটমেন্ট থাকতে হবে একটা উদাহরণ দেই আমার দেশের উচ্চ শিক্ষিতার জন্য উচ্চ শিক্ষিত করার জন্য বিদেশে পাঠানো হয় বড় ডাক্তার হওয়ার জন্য বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তারা দেশে ফিরে আসছে না ব্রেন ড্রেন হচ্ছে দেশের শিক্ষার ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই তারপরে এই জন্য দেশের আমি উন্নতি করব এইটা আমার বিশেষ টার্গেট হতে হবে না হলে আমি উন্নত করতে পারবো না লাস্ট যে কথাটা আমি বলবো যে আমার দেশের ছাত্ররা ভালো ছাত্র যেটা ভাই আপনি বলেছেন আমার দেশের শিক্ষকরা বিদেশে গিয়ে ভালো করে রেজাল্ট ভালো করে টিচিং এ ভালো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন হাজারের উপরে কারণ কি কারণ হলো আমার দেশে আমরা যারা অবস্থান করে আমরা বিমর্ষ দেশের প্রতি আমাদের কোন এই কমিটমেন্ট নেই আমরা সেখানে উন্নত মানের শিক্ষা দিচ্ছি না ডক্টর আচ্ছা, আমি একটু আমি একটু ইয়ে করে কারণ আমাদের সময় কম আপনি চার নম্বরটা একটু বলে ফেলেন আমার তিন নম্বর পয়েন্টটাতে একটু যুক্ত করতে চাই যেমন বলেন কৃষি বাংলাদেশ এত ছোট্ট দেশ কিন্তু এত মানুষ কিন্তু বাংলাদেশের ভূমি খুব উর্বর জার্মানি কৃষিবিদ বলেছিলেন যে এত ফার্টাইল ল্যান্ড যে লাউয়ের কদুর বিচি এমনি আঙ্গুল দিয়ে টিপে রাখলে তিন থেকে পাঁচ সপ্তাহের মাথায় অটোমেটিক লাউ হয় এই দেশে কৃষি কিভাবে হয় সব সেই মানদাত্তা আমলের যদি বাংলাদেশের কৃষিকে ডেভেলপড করা হয় তাহলে বাংলাদেশের মানুষ স্বয়ং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে অনেক রপ্তানি করা সম্ভব এটা শিক্ষারণ যদি এখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ চতুর্থ যে বিষয় শিখতে হবে পৃথিবীর আধুনিক উন্নয়ন আর উন্নতির সাথে তাল মিলিয়ে টিকে থাকার জন্য কারণ শিক্ষিত মানেই পৃথিবীর বুকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানো শক্তি আমাদের শিক্ষায় থাকা উচিত মডার্ন সায়েন্স তথা টেকনোলজিকে অবশ্যই আয়ত্ত করে পৃথিবীর বুকে আমরাও একটি জাতি তা প্রমাণ করার জন্য প্রত্যেক ব্যক্তিকে থাকতে হবে আমার মনে হয় খুব চমৎকার বিষয় আছে যে কি ধরনের শিক্ষা আমরা চাই আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে আমাদের অনেকগুলো যোগ্যতা থাকতে হবে সেটা হলো আমরা সৎ আমরা আমরা হব দায়িত্ববান আমরা হব ইনোভেটিভ অর্থাৎ সৃজনশীল প্রত্যেকেই চিন্তা করতে হবে যে আমাকে আমার সমাজকে কিছু দিতে হবে এবং প্রত্যেকে তার জন্য চেষ্টা করতে হবে এর জন্য আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবই আছে মসজিদ আছে আমি শহীদুল্লাহ খান সাহেবকে জিজ্ঞেস করবো এ ব্যাপারে পরিবারের ভূমিকা কি আপনি একটু বলবেন কাইন্ডলি এক্ষেত্রে পরিবার আসলে কোনো সন্দেহ নেই পরিবারের বিরাট এক্ষেত্রে ভূমিকা রয়েছে যেমন আগেই আমরা কিছু এই বিষয় নিয়ে অন্যান্য অধিবেশনগুলিতেও আলোচনা করেছি কারণ শুধু শিক্ষকের হাতে বা প্রতিষ্ঠানে ছেলেকে ছেড়ে দিলেই সে যে সত্যিকারই একজন যোগ্য বা আদর্শ শিক্ষিত নাগরিক হয়ে গড়ে উঠবে এটা কখনো মনে করা যায় না তো এই জন্য অবশ্যই এর পিছনে প্রয়োজন রয়েছে সহযোগিতা বা বড় ধরনের গাইডের প্রয়োজন রয়েছে সেটি পারিবারিক থেকে যেটা হবে কারণ অনেক সময় শিক্ষকেরও যেমনইভাবে ছাত্র অনুসরণ করে চলে তার সাথে সাথে পিতামাতার অনুসরণটা আরো বেশি ছাত্র বা ছেলে করার চেষ্টা করে <laughs> আমি যদি সত্যিকারই চাই আদর্শ শিক্ষকের কাছে আদর্শ ছেলে দিয়ে যেমন এভাবে আমরা একটা কবিতা সেই বাচ্চা আলমগীর সেটা আমরা মনে করি বা অনেক সময় স্মরণ করি তো শিক্ষকের প্রতি এইভাবে শ্রদ্ধাশীল হতে হবে ঠিক সেই সাথে ছাত্রকে ভালো গড়ার জন্য পিতামাতাকেও সে বিষয়গুলি সচেতন হতে হবে আজকাল আমাদের এমন পরিবেশ হয়ে গেছে আমরা ছেলেদেরকে শুধু খালি কোন প্রতিষ্ঠান বড় বড় রয়েছে সেখানে শুধু যত টাকা লাগবে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আর নিজে ছাত্রের সাথে বা ছেলের সাথে কোনো যোগাযোগ সম্পর্ক তেমন রাখি না সময় দেওয়ার সুযোগ পাই না পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ছেলে আসলে হাতছাড়া হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে অবশ্যই পারিবারিক একটা বিরাট ভূমিকা রয়েছে শাহুল্লাহ সাহেব এ ব্যাপারে আপনি কি বলবেন বলেন আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে যদি বলি আমি ক্লাস এইট থেকে আমার গ্রামের এলাকা ছেড়ে অনেক দূরে একটি বিখ্যাত প্রতিষ্ঠানে পড়েছি এবং এই জন্যে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি আর হ্যাঁ আমার বাবা নিজে একজন শিক্ষক ছিলেন আমার পূর্বপুরুষ আমার মায়ের বংশ বাবার বংশ দুই দিকেই শিক্ষকের ধারা চলে এসে কিন্তু আমি আমার জীবনে দেখেছি যে আমার নানা মরহুম যান আমার দাদা আমার আব্বা আমার মামা আমার আমার পরিবারের সকল সদস্যদের মধ্যে মায়েদের ভূমিকায় শিক্ষার জন্য সবচেয়ে বেশি বাচ্চার এবং যে মা তার বাচ্চার শিক্ষার ব্যাপারে বেশি উদ্গ্রীব ওই বাচ্চারাই ভালো করে আমি আমার নিজের অভিজ্ঞতা দেখব এবং আমার জীবনটাও আমি হয়তো কিছুই শিখতে পারি নাই তবে ভালো কিছু শিক্ষকের সংস্পর্শ পেয়েছি বিদেশে দেশে আলহামদুলিল্লাহ এই জন্য আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এবং বর্তমান সময়ে আল্লাহ আমাকে যে বাচ্চা আমাকে দুইটি মেয়ে একটি ছেলে দিয়েছেন আমার বেগম সাহেব সেও আমার বাচ্চাদের জন্যে আমার চেয়ে বেশি নিবেদিত বাচ্চাদের ব্যাপারে এবং আমি আমি আমার সকল দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে হ্যাঁ প্রত্যেকটি মাকে তার বাচ্চাদেরকে বেশি সময় দেওয়া উচিত আর আমরা যারা বাবা স্বার্থপর না হয়ে আমাদেরকেও বেশি সময় দিতে আগায় আসে একটু সংযুক্ত মোহতারাম শাহ উল্লাহ সাহেব যে বিষয়টি বললেন উনি মায়ের বেশি অবদান পেয়েছেন আমাকে একইভাবে স্বীকার করতে হয় আমরা যে কয়েক ভাই আলহামদুলিল্লাহ যতটুকু শেখার সুযোগ পেয়েছি বেশিরভাগ মায়ের অবদানেই ছিল তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমি স্মরণ করে দিতে চাচ্ছি ওনারও ক্ষেত্রে আমারও ক্ষেত্রে হয়তো অনেকেরই ক্ষেত্রে তো কিন্তু বর্তমান যেটা আমরা সমস্যায় ভুগছি সে সমস্যা হলো নারীদেরকে সমান অধিকার দিতে গিয়ে আমি যখন অফিসে যাচ্ছি আমার স্ত্রীকেও অফিসে নিয়ে দৌড়াচ্ছি যার ফলে এই পরিবারের বাচ্চাগুলি তারা ছোট থেকেই তারা মা হারা হয়ে এক প্রকার মা হারা হয়ে মায়ের এই অবদানকে তারা পাচ্ছে না তাই এই ক্ষেত্রে আমাদেরকে ইসলামের যে বিধান যে বিষয়টা এনেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরবর্তীতে কখনো সময় হলে এই বিষয় নিয়ে আলাপ করব সম্মানিত ভাই বোনেরা এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আলোচনা যে কি ধরনের শিক্ষা আমরা চাই ব্যক্তিগতভাবে কি ধরনের যোগ্যতাদের অর্জন করা দরকার এবং প্রফেশনাল বা বিষয় ভিত্তিক কি ধরনের যোগ্যতাদের অর্জন করা দরকার এবং আমরা দেখেছি যে যিনি যত বড় শিক্ষিত তিনি তত বেশি সৎ হবেন তিনি তত বেশি দায়িত্ববান হবেন তিনি সোসাইটির প্রতি তত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 যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হকপথ অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়